পটপাখালি জিকির করে মাথায় সবার মন গাছগাছালিও স্মরণ করে তোমায় সারা খন তোমায় সারাক্ষণ পটপাখালি জিকির করে মাথায় সবার মন গাছগাছালিও স্মরণ করে তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ সাজের বেলা সুক্ত তোমার কথায় বলে নিত্য দিনই গ্রহ রাজি তোমার পথে চলে সাজের বেলা সুখ তারাটা তোমার কথাই বলে নিত্য দিনই গ্রহ রাজি তোমার পথে চলে ফেরেস্তারাও জিকির করে মাতিয়ে গগন মাতিয়ে গগন পাক পাখালি জিকির করে মাথায় সবার মন গাছগাছালিও স্মরণ করে তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ পূর্ণিমার এই চাঁদ শুধু তোমার কথাই হাসে তোমার কথাই দূর আকাশে মেঘের ভেলা ভাসে পূর্ণিমার ওই চাঁদ শুধু তোমার কথাই হাসে তোমার কথাই দূর আকাশে মেঘের আসে আমিও তাই তোমার কথা ভাবছি সারাক্ষণ ভাবছি সারাক্ষণ পাকপাখালি জিকির করে মাথায় সবার মন গাছগাছালিও স্মরণ করে তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ তোমায় সারাক্ষণ পাকপাখালি জিকির গাছগাছালিও স্মরণ করে তোমায় খন তোমায় সারাখন তোমায় সারাক্ষণ তোমায় খন তোমায় খন তোমায় সারাখন তোমায় সারাক্ষণ তোমায় সারাখন তোমায় খন তোমায় খন